সবার প্রয়োজন যে বিষয়টি প্রয়োজন শিক্ষিত অশিক্ষিত নারী পুরুষ ছোট বড় ধনী গরিব বিশেষ করে আমাদের মতো যারা প্রিয়জনদেরকে ছেড়ে পরিবার পরিজনকে ছেড়ে ছেলে মেয়েদেরকে ছেড়ে বাবা মাকে ছেড়ে বন্ধু বান্ধব প্রিয় মাতৃভূমিকে ছেড়ে যারা বিদেশে আছে আমাদের জীবনের জন্য আরো বেশি প্রয়োজন সত্যিকারে যদি আজকে আমরা সমাজের দিকে দৃষ্টি ফেরায় দেখতে পাই সর্বশ্রেণীর মানুষের মধ্যে আজকে অশান্তি টেনশন দুশ্চিন্তা জীবনের জন্য একক সঙ্গী হয়ে বসেছে মানুষ সবাই শান্তিপ্রিয় সবাই সুখ চায় সবাই তার জীবনে শান্তি চায় প্রতিটি মানুষ নারী পুরুষ ছোট বড় শিক্ষক ছাত্র ছাত্রী ধনী গরিব বিদেশে দেশে সর্ব অবস্থায় মানুষ সুখ চায় শান্তি চায় কিন্তু এই সুখ শান্তি না হয়ে বরং তার জীবনের এমন এক সঙ্গী তাকে গ্রাস করে ফেলেছে সেটা হলো কি তার টেনশন যার ফলে প্রতিটি মানুষের মধ্যে অশান্তি আজকে আমরা দেখতে পাই আজকে আমরা আলোচনা করব টেনশন কি দুশ্চিন্তা কি অশান্তি কি কেন মানুষ এই অশান্তিতে ভোগে কি জন্য এই টেনশন করে এবং এর সত্যিকারে চিকিৎসা কি রয়েছে ছোটকালে একটা গল্প পড়েছিলাম আপনারা অনেকেই পড়েছেন ভাবে এই গল্পটা করা হয় কোন রাজার ছেলে বা রাজা নিজেই অসুস্থ দেশের সমস্ত ডাক্তারদেরকে ডেকে চিকিৎসার জন্য যখন বলা হল সবাই চিকিৎসায় অপারগতা স্বীকার করলেন শেষ পর্যন্ত যদি ডাক্তার পাওয়া গেল তবে ওষুধ পাওয়া যায় না আপনারা সবাই জানেন ডাক্তারের পরামর্শ হলো সুখী মানুষের একটা জামা লাগবে এই জামাটা রাজা সাহেব পড়লেই তার জীবনের সকল অশান্তি দূর হয়ে যাবে টেনশন দূর হয়ে যাবে যত অসুখ রয়েছে সব দূর হয়ে যাবে শান্তির জীবন তিনি ফিরে পাবেন সৈন্য সমন্ত লাগিয়ে দেওয়া হলো যাও পৃথিবীর কোথায় সুখী মানুষ রয়েছে তার জামাটা নিয়ে আসা হোক এবার তালাশ করতে গিয়ে সারা রাজ্য তালাশ করে পাওয়া গেল একজন মানুষ তবু আবার জঙ্গলের মধ্যে কাঠ কাটে কাঠুরে একজন মানুষ শুধু স্বীকার করলো যে আমি একজন শান্তির মানুষ আমার জীবন সুখী আমি সারাদিন কাঠ কাটি সন্ধ্যার সময় বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে যা হয় তা দিয়ে ছেলে মেয়ে নিয়ে খেয়ে ঘুমিয়ে যায় আমার কোনো টেনশন নেই অশান্তি নেই কোনো রোগ বালা কিছু নেই আমি একজন সুখী মানুষ বলল তাহলে এমন মানুষই তো আমাদের দরকার আপনার তাহলে জামাটা দিতে হবে যতই টাকা নেবেন তাই দেওয়া হবে তিনি বললেন আমার তো কোনো জামা নেই এই গল্পটা অনেকে আমরা পড়েছি প্রথমে আপনাদের একটা কথা আমরা জেনে রাখা ভালো শান্তি এবং অশান্তির মালিককে কার হাতে আল্লাহ রব্বুল আরামিনের হাতে এই পৃথিবীর সবাই মিলে যদি একজনকে সুখ দিতে চায় আর মহান রব্বুল আরামিন যদি তাকে অসুখী করতে চান অশান্তি দিতে চান তাহলে তার সুখ কিছুতেই হবে না থাকতে পারে তার গাড়ি বাড়ি নারী টাকা পয়সা নেতৃত্ব কর্তৃত্ব সহ্য বীর্য দুনিয়ার সব কিছু থাকতে পারে কিন্তু মহান রব্বুল আরামিন যদি তাকে অশান্তিতে রাখতে চায় আল্লাহ রব্দুল আলমিন যদি তাকে অসুখী করতে চায় তাকে যদি টেনশন দিয়ে তাকে রাখতে চায় পৃথিবীর কোন শক্তি তাকে শান্তি দিতে পারবে না এই মানটুকু আমাদের আছে না নাই অবশ্যই আছে শুধু আছে না অবশ্যই থাকতে হবে আবার যদি সবাই মিলে পৃথিবীর সবাই মিলে যদি একজন মানুষকে অসুখী করতে চায় একজন মানুষকে যদি দুঃখী বানাতে চায় আর আল্লাহ যদি তাকে সুখী বানাতে চায় তাহলে সে সুখী হবে দুঃখী হবে না কারণ এখানে আমাদের একটা প্রশ্ন জাগে তাহলে প্রকৃত শান্তি কিসে রয়েছে প্রকৃতির সুখ কিসে রয়েছে আমার একটা অনেকদিন আগের আলোচনা ছিল সেটা হলো ব্যক্তি ও সমাজ জীবনে ইমানের প্রভাব আমি আপনাদেরকে অনুরোধ করবো এই ক্যাসেটটি সুযোগ হলে শোনার জন্যে প্রকৃত সুখ কোথায় রয়েছে প্রকৃত শান্তি কোথায় রয়েছে এখানের মধ্যে আলোচনা রয়েছে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টেনশন অশান্তি দুশ্চিন্তা এর কারণ কি এর প্রতিকার কি এর চিকিৎসা কি আজ পৃথিবীতে মানুষ অশান্তির জন্য মানুষের যখন অশান্তি চলে আসে যে কোনো কারণ কারণ পরে আসতেছি তখন ওই মানুষটার খাওয়ার রুচি কমে যায় মেজাজ খিনখিনে হয়ে যায় বইয়ের সঙ্গেও খিনম্যান করে বন্ধু বান্ধবের সঙ্গেও খারাপ ব্যবহার করে কাজে মন বসে না এই দুনিয়াটাকে বড় অসহায় মনে হয় এই দুনিয়াকে বড় কঠিন মনে হয় যার ফলে অনেকে আত্মহত্যা করে করে না অনেকে আত্মহত্যা করে অনেকে শুধু নিজে আত্মহত্যা না বরং যখন দেখে যে তার জীবনটা অশান্তির জীবন এই পৃথিবীতে কোনো শান্তি নেই তখন মনে করে কেউ বুঝি দুনিয়াতে শান্তি পাচ্ছে না কাজে নিজের কলিজার টুকরা নয়নমণি সন্তানদেরকে একে একে বিভিন্ন সময় পেপার পত্রিকা আপনারা দেখেন একে একে হয়তো পাঁচ ছেলে মেয়েকে হত্যা করে নিজের স্ত্রীকে হত্যা করে সর্বশেষ নিজেই রিভলভার বা বিষ খেয়ে নিজে আত্মহত্যা করে শুধু নিজেকে শান্তি পাওয়ার জন্য করে না অনেকে করে কেউ পরীক্ষায় ফেল করে বিষ খেয়ে মারা যায় কেউ প্রেমে ব্যর্থ হলে নিজে মারা যায় অনেক সময় প্রেমিকেও দুনিয়া থেকে বিদায় করে দেয় শান্তি চাই তো শান্তির জীবন কি জন্য অনেকেই নিজের বাড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে মরে যেতে চায় মানুষের অশান্তি বিভিন্ন কারণ হতে পারে আর মানুষ এই পৃথিবীতে শান্তির জন্য অনেক কিছুই আবিষ্কার করেছে কিন্তু প্রকৃত শান্তি খোঁজ করে পাই নাই যার ফলে কারণ যিনি শান্তিদাতা যার হাতে শান্তির চাবিকাঠি তার সঙ্গে যাদের সম্পর্ক নেই এই দুনিয়ার কেউ তাকে শান্তি দিতে পারে না মহানবুল আলমিন চাইলে একজন রিক্সা চালকের ঘরে শান্তি দিতে পারেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ধনকূপের মালিকের ঘরে সেই শান্তির আয়োজন করে আপনারা জানেন এই পৃথিবীর বহু কোটিপতিরা বহু রাজ রানীরা নিজেরা নিজেদেরকে পথে ফির পানি দিয়েছে শান্তি পাওয়ার জন্য রাজ সিংহাসন ছেড়ে দিয়ে কাজে রাজ দরবারকে লাঠি মেরে ফেরাউনের সমস্ত কষ্টকে বরণ করে নিয়ে যেই শান্তি পেয়েছিলেন আজ অনেকে রাজ প্রাসাদে বসে সেই শান্তি কিন্তু পাচ্ছে না কারণ এটার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমী আসুন আমরা সংক্ষিপ্তভাবে জানি যে অশান্তির কারণগুলি কি প্রথমত প্রথমত আমাদের জানতে হবে মানুষ এই টেনশন দুনিয়ার ব্যাপারেও করে আবার দিনের ব্যাপারেও করে দিনের ব্যাপার নিয়েও টেনশন হতে পারে যেমন তাবুকের যুদ্ধে সাহাবা ইকরাম রাজি আল্লাহ যারা ফকির মিসকিন ছিলেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসুল্লাহ আমরাও জাহাজে যেতে চাই জাহাজে সরঞ্জাম যথেষ্ট না থাকার কারণে এদেরকে নিয়ে যাওয়ার মতো বাহন না থাকার কারণে অনেককে আল্লাহ নবী আলি সালাম ফেরত দিলেন এরা আল্লাহ নবীর এই যে তাদের জাহাজে যাওয়ার সুযোগ না হওয়ার কারণে এদের চোখের পানি অস্ত্র সজল করে এরা বাড়ির দিকে ফিরল তাহলে নিঃসন্দেহে এটা একটা টেনশন কেন আমি যেতে পারলাম না রসুল্লাহ সাল্লাম অম্মে আইমান বলে এক মহিলাকে মাঝে মাঝে তার বাড়িতে যেতেন তার খবর আগে নিতেন আমরা তখন খবর নিই ভোটের সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রতি সপ্তাহে এই মহিলার বাড়িতে গিয়ে তার খবর নিতেন মারা গেলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু বাকর রাজিয়াল্লাহ তালা খেলাফতের সময় ওমারকে সাথে নিয়ে বললেন চলো যাই উম্মে আইমানের খবর আদি নিয়ে আসি গিয়ে যখনই পৌঁছলেন সিদ্দিক আকবর এবং ফারুক আদম রসুল্লাহ সাল্লামের দুই খালিফা দুই জান্নাতি সাহাবি উম্মে আইমান দেখে প্রচন্ড কাঁদতে শুরু করলেন তার কারণ কাঁদা দেখে আউ বকার রহমা রাজাল্লাহ আনহুমা দুজনও খুব কাঁদলেন কাদার পরে বললেন হে উমরাইমান কেন আপনি আল্লাহ নবীর জন্য কাঁদতেছেন তার আখেরাত তো কোনো সমস্যা নেই বললেন দেখো আসলে আমি রাসুল সাল্লামের মৃত্যুর জন্যে বা রাসুল সাল্লামের পরকালে কোনো সমস্যার জন্য কাঁদছি তা না কিন্তু আসলে আমার কাঁদার কারণ হল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেদিন বিদায় নিয়েছেন সেই দিন ঐশী বাণী ওয়াহির আশা বন্ধ হয়ে গেছে যে ওয়াহির মাধ্যমে আমাদের যে কোনো সমস্যার সমাধান আসত আজ সেই ওয়াহি বন্ধ এই সমাধান আসা বন্ধ এই জন্যে কিন্তু আমি কাঁদছি তাহলে এই দিনের জন্য টেনশন করা এটা যায় এটা বরং করলাম এটা ভালো এটা সবের কাজ সাহবা ইসলাম আল্লাহ যদি তার একামত ছুটে যেত নামাজ পড়তে গিয়ে একামাত হওয়ার পরে যদি মসজিদে গিয়ে উপস্থিত হতেন তিন দিন টেনশন করতেন আর আমার সারা সপ্তাহের নামাজ ছুটে যায় মাসের পর মাস ছুটে যায় বছরের পর বছর ছুটে যায় যৌবনকালের নামাজ পুরোটাই ছুটে যায় আমাদের টেনশন হয় হয় না তাহলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবাই কাম রবিআল্লাহ যদি একামাত ছুটে যেত তাহলে কি করতেন ছুটে যেত তিন দিন টেনশন করতেন চিন্তা করতেন হাই সর্বনাশ আমি কত বড় নিকি থেকে মারুম হয়ে গেলাম আর যদি জামাত ছুটে যেত তাহলে এক সপ্তাহ টেনশন করতেন দুশ্চিন্তা থাকতেন বুঝি আমি পাপ করেছি বুঝি আমি মুনাফিক হয়ে গেছি বুঝি আমার এটা বুঝি ওটা বুঝি এটা বিভিন্ন সমস্যার কথা ভাবতেন বুঝি আমার ছেলে মেয়ের জন্য বুঝি আমার ব্যবসা বাণিজ্যের জন্য বুঝি দুনিয়ার লোক দুনিয়ার মোহ আমাকে গ্রাস করে ফেলেছে যার ফলে হয়তো আমি জামাত থেকে বঞ্চিত হয়েছি এটা একজন মমিনের হওয়াটাই কি স্বাভাবিক তবে দিনের ব্যাপার নিয়ে এই দুনিয়াতে টেনশন করা একজন মমিন মুসলমানের কি ইমানি দায়িত্ব কিন্তু সারা টেনশন করবেন তা না সারা জিন্দিগি টেনশন করবেন হ্যাঁ কি করা যায় করা যায় না এবার চিন্তা যখন জেগেছে বুঝতে যখন পেরেছেন তাহলে এবার কমর বেঁধে কি করেন কাজে নেমে যান কাজে নেমে পড়েন আরো টেনশন হতে পারে আখেরাতকে নিয়ে আখেরাত টেনশন হতে পারে আয়সার মতো মহিলা কাঁদতেছেন বড় টেনশন দুশ্চিন্তা আল্লাহ নবী আলাই সালাম বাড়িতে প্রবেশ করলেন বলেন আয়সা কি হয়েছে তোমার কেন কাঁদতেছ কেউ কি তোমাকে দুঃখ দিয়েছে তোমার সতীন্দ্রা কেউ কিছু বলেছে কোন সমস্যা বলেন ইয়া রসুল্লাহ আসলে দুনিয়ার কোন সমস্যা নিয়ে আমি এই চিন্তা ভাবনা করতেছি না আখরাতের কথা ভাবতেছি যখন কবর থেকে মানুষ উঠবে হাসন নাসর হবে সেই কঠিন মুহূর্তে আপনি নবী আমার স্বামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি কি আমার কোন উপকার করতে পারবেন আমাদের কথা চিন্তা করতে পারবেন আল্লাহ নবী আলিসাল্লাম বললেন আয়সা তিনটি এমন এক সময় হবে যে তিন সময় আমি নিজেকে ছাড়া কাউকে ভাবতে পারবো না সুভান একটা হলো যখন আমল নামা ছেড়ে দেওয়া হবে আমি চিন্তা করব আমার আমল নামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে এই টেনশনে আমি থাকবো আজকাল তো মার্শাল্লাহ সাহেবরা হ্যাঁ সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন কেমন দিন পার করার জন্য কবরের মুমকিন নাকিরের প্রশ্নের পার করার জন্য স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন লাম সেই কেমতের দিন আমি তোমাদের জন্য কোনো কিছুর মালিক হতে পারবো না আমি তোমাদের কাউরে কোনো উপকারে আসতে পারবো না আল্লাহর অনুমতি ছাড়া আর সার্টিফিকেট বিক্রি হচ্ছে মরিদ হয়ে যাও বাস আর কিছু লাগবে না সুফান আল্লাহ দ্বিতীয় সময় হলো যখন হিসাব নিকাশ নাপা হবে যখন মিজানে দাড়ি পাল্লার মধ্যে নেকি আর পাপ মাপা হবে আমি টেনশন করবো জানি না পাপ বেশি হয়ে যায় নাকি আর দ্বিতীয় সময় যখন ফুলসেরা পার হবো কারণ ফুলসেরা পার হতে গিয়ে যদি পড়ে যায় তাহলে কি আল্লাহ আলমিনের আলমীর ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না তাহলে আখরাতের বিষয় নিয়ে ওর চিন্তা ভাবনা করা এটা কাম্য কিনা এবং এই ক্যান্সার থেকে মুক্তির জন্য কি করণীয় সেটাও ইনশাল্লাহ চিকিৎসা আমি দেব আসুন তাহলে সাধারণত এটা হলো দিনের ব্যাপার নিয়ে দুনিয়ার ব্যাপার নিয়ে মানুষ ক্যান্সার করে করে না কেউ বাচ্চা নেই কেউ স্বামী নিয়ে কেউ ব্যবসা বাণিজ্য এই যে বাংলাদেশে দেখলেন বড় বড় ইন্ডাস্ট্রিজগুলির মধ্যে বড় বড় কি তাকে বলে গার্মেন্ট ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরিগুলির মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো যারা কোটিপতি এই অর্থে রাস্তার মধ্যে বসে বসে কাঁদতেছে আপনারা রেখেছেন ঠিক না হতে পারে ব্যবসায়ী ধস হতে পারে নেতৃত্ব প্রধানমন্ত্রী ছিলেন প্রেসিডেন্ট এবার হতে পারে না পারে না স্বামীকে নিয়ে হতে পারে টেনশন স্ত্রীকে নিয়ে হতে পারে টেনশন ইদানিং তো আমার কাছে বেশিরভাগ যে টেলিফোনগুলি আছে স্ত্রীকে নিয়ে স্যার বিয়ে করে রেখে আসছি বউ এটা ওটা এই এই এখন কি করা যায় টেনশন যেই বইয়ের সুখের জন্যে যেই ছেলে মেয়ের শান্তির জন্যে যেই ভাইয়ের বোনের শান্তির জন্য নিজের দেশ ছেড়ে ভিসা কষ্ট করছেন তারাই আপনাকে এখন তারাই আপনার অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে না আজকে বিদেশে এসেছে সোনার হরিণ ধরার জন্যে বেতন হবে সাতশো রিয়াল এখন দেখা যায় আড়াইশো রিয়াল অনেক সময় কঠিন খোঁজ করে পাওয়া যায় না একামা নাই এটা অনেক সমস্যা সমস্যা কিনা ভাইয়া অনেক সমস্যা তাহলে দুনিয়ার বিষয় নিয়ে আমাদের সমস্যা আবার অনেক সময় শারীরিক কারণেও সমস্যা হতে পারে যেটা ডাক্তারদের ব্যাপার যেটাকে যারা মনোবিজ্ঞানী যারা মানসিক রোগীর ডাক্তার এই মানসিক চিকিৎসার জন্য আজ কত ডাক্তারখানা খোলা হয়েছে কত স্পেশালিস্ট তাদের লেখাপড়া চলতেছে মানুষের মন নিয়ে মস্তিষ্ক নিয়ে শরীর নিয়ে এটা ওটা বিভিন্ন কারণ কেন মানুষ অশান্তি আজ মানুষ ব্যক্তিগত জীবনে অশান্তি ভুগতেছে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনীতিতে সমাজনীতিতে রাজনীতিতে শুধু সমস্যা আর সমস্যা শুধু বিপদ আর বিপদ শুধু মানুষের টেনশন আর টেনশন মানুষের অশান্তি মানুষ আর অশান্তির দাবামালে দাওয়া দাও করে চলতেছে আর মানুষ শান্তির কথা খোঁজ করতেছে শান্তি যে বাবা ইগুলি দরজাগুলি সব বন্ধ করে ভারী ভারী তালা মেরে আটলান্টিক মহাসাগরের চাবি ফেলে দিয়ে মানুষ শূন্যের মধ্যে শান্তি খোঁজ করেছে জানেও না টেনশনের কারণ কি এটা আরো এক সমস্যা কি বলেন কমপক্ষে জানতে পারলে তো সেখানে গিয়ে শান্তিটা তালাশ করার এক ব্যবস্থা নেওয়া যেতে পারে বন্ধুগণ দুনিয়ার যে কারণগুলি এগুলি দুই ভাগে ভাগ করতে পারি আমরা একটা হল শারীরিক কারণ একটা হল কি শারীরিক কারণ যেমন হতে পারে বংশানুক্রমে উত্তরসূরি রোগ অনেকে টেনশন করে এটা দাদা ছিল বাবা ছিল পুরো পরিবারের কি এটা মানে রক্তের কারণেই ওদের সবার একটা টেনশন করে একজনের নাম ছিল হুজুর তার দাদার নাম কালামী বললেন নাম কি তুমুকের বেটা অমুক হুজুর মানে দুশ্চিন্তার বেটা ঠিক আছে এগুলো নামটা চেঞ্জ করে দাও রসগোল্লা নাম রাখছে এরা চেঞ্জ করি থেকে গেল আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিলেন ওই যে আমাদের পরিবারের সবাই শুধুই দুশ্চিন্তায় হাইরে যদি আমি আল্লাহ নবীর কথা শুনে আমার বাবা বা দাদার নামটা চেঞ্জ করে দিতাম তাহলে অনেক সময় হয় কি প্রত্যেক সূত্রে এই টেনশন চলে আসে রক্তে রক্তে চলে আসে এটা কারণ হতে পারে দ্বিতীয় কারণ কোন রোগের কারণ হতে পারে আপনার শরীরের যে হারমোনাত আছে বা আপনার শরীরের যে রড আছে এর মধ্যে কোনো কারণ হতে পারে আবার অনেক সময় দেখা যায় কারণ জানাও যায় না সমস্ত ডাক্তার ফেলে এর কারণ কি কেউ বুঝতে পারে না ওইখান থেকে যদি দিয়ে দেন তাহলে পৃথিবীর কোনো ডাক্তারও সেটা খোঁজ করে পারেন না আবার এগুলিতে হলো শারীরিক কারণ এগুলি হলো বাহ্যিক কারণ কিছু কারণ আছে যেটা অন্তরের সঙ্গে সম্পর্ক তার সঙ্গে সম্পর্ক এগুলো বাহ্যিক কারণ শারীরিক কারণ কিছু আছে কি কারণ এগুলি শারীরিক অসুখের কারণে টেনশন ফিল করতে পারে যেমন মনে করেন অনেক সময় ওষুধের প্রতিক্রিয়ার কারণে কি মানুষ টেনশন ফিল করতে পারে যেমন মনে করেন ব্লাড প্রেশারের যে ওষুধ ব্যবহার করে মানুষ এটার কারণে মানুষের টেনশন হতে পারে মানুষ যেমন মাদক দ্রব্য যারা ব্যবহার করে এই মাদক দ্রব্য যখন ছেড়ে দেয় বিষ যারা খায় যদি বন্ধ করে দেয় মদ যারা খায় যদি বন্ধ করে দেয় হিরোইন যারা খায় বন্ধ যদি করে দেয় ওর টেনশন ঘুমাবে না ওকে অশান্তি লাগবে অস্থির লাগবে কাজে এই কারণগুলি বাহ্যিক কারণ ওষুধ হতে পারে মাদক দ্রব্য হতে পারে শারীরিক কারণ হতে পারে এইগুলি কারণ হতে পারে এবং এগুলি চিকিৎসার জন্য আপনাকে যারা মনোবিজ্ঞানী কি যারা মানসিক রোগী বা শারীরিক রোগের যারা ডাক্তার এদের সরাপন্ন হতে হবে এর সঙ্গে আপনি শরীরতেরও সরাপন্ন হবেন আর কিছু কারণ আছে যেটি অন্তরের রোগ মনে রাখেন আল আমরাদুল আলসাদ আমরাদুল কুলুব আসাদ্দ খাতারান মিনাল আমরাদুল আবদান ওয়াল আসাদ শারীরিক রোগের চাইতে মনের রোগকে বেশি মারাত্মক কেমন কারণ শারীরিক রোগের চিকিৎসার জন্য ব্লাড টেস্ট করেন ইউরিন টেস্ট করেন স্ট্রো টেস্ট করেন ইসিজি e করেন অমুক করেন তমুক করেন কত কিছু ডাক্তারের বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্সে অনেক এগিয়ে গেছে অনেক কিছু উপসর্গ দেখে রক্তর চাপ দেখে এর ঠান্ডা গরম দেখে অনেক কিছু দেখে কি করা যায় অনুভব করা যায় এর চিকিৎসা কিন্তু যদি অন্তরের সঙ্গে সম্পর্ক হয় এটা দেখা যাবে এই কারণগুলি হলো এক নম্বরে হলো কি জাফুল ইমান ইমান দুর্বল কি কারণ ইমান দুর্বল ইমান দুর্বল হওয়ার কারণে তার টেনশন বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে ডাক্তারের কাছে দৌড়াই দুনিয়ার সবার কাছে দৌড়াই কিন্তু তার ইমান মজবুত করার জন্য সে চিন্তা ভাবনা করে না ইমান দুর্বলের কারণে কি হয়ে যায় তার টেনশন বাড়তেই থাকে দুই নম্বর বেশি পাপ বেশি পাপ যখন করবে মানুষ তখন তার কি হবে তার মনের শান্তি আল্লাহ রব্লা আলমিন কেড়ে নেবেন যখন মানুষ আল্লাহকে ভুলে যাবেন তখন আল্লাহ রব্লা আলমিন তার দিনের মধ্যে অন্তরের মধ্যে টেনশন দিয়ে দিলেন অমান আরাদান বিক্রি আল্লাহ বলেন যে আমাকে ভুলে যাবে যে আমার স্মরণ ভুলে যাবে আমাকে স্মরণ করবে না আমাকে ভুলে গিয়ে অন্যায় পা বাড়াবে একজন বিড়ি টানে কেন টেনশন বিড়ি বন্ধ করে দিলে কি টেনশন পায় না আর কমে মদ পান করে কর শান্তির জন্য গাড়া নাকি শিরশির করে ঘুম নাকি একটু ধরতে চাই পরে আবার আবার পান করতে ইচ্ছা করে সারা পান করে পাগল হয়ে রাস্তায় ঘুরে আহ বউকে এসে বাড়িতে না ডাকে উল্টা পাল্টা করে নামজুল্লাহ টেনশন পায় না কমে কয় বিদেশের বাড়ি বউ বাচ্চা নাই সারাদিন কাজ করি টেনশন একটু ফিল্ম ফিল্ম দেখলে একটু ভালো লাগে ফিল্ম যখন বন্ধ হয়ে যায় তখন টেনশন বাড়ে না কমে একদিকে তো তার ঘুম হারালো সারাদিন কাজ করা পরিশ্রম একটা ঘুমের সময় যদি নষ্ট হয়ে যায় তখন আর ঘুমোতে চাই না অনেকেই আমার কাছে আজকেও যেন বলতেছিলেন ঘুমোতে চাই না এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ফসল হয়ে যায় কিন্তু ঘুম আসতে চাই না আমি বললাম একশো রিয়াল ভিজে চিকিৎসা যদি সাকসেসফুল হয় তাহলে টাকা নেব পাঁচ মিনিটের মধ্যে ঘুম হবে ইনশাআল্লাহ চলেন পয়সা দিতে হবে ঠিক আছে এক সময় আমি যখন ফিরে থাকবো আমার কাছে আসবে এবং কারোর যদি থাকে সমস্যা দেখা করবেন ইনশাআল্লাহ করুন আর যে চিকিৎসা আজকে দিচ্ছে এটা তো আপনারা নিবেন ঠিক আছে আজকে তো ফ্রি চিকিৎসা আপনার জন্য দিচ্ছি ইনশাল্লাহ তাহলে দ্বিতীয় কারণ আমি বলছিলাম পাপ চুরি করার পরে চুরি শান্তিতে ঘুমাতে পারে সে শান্তিতে ঘুমাতে পারে কেউ কি তার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে রাতের বেলা সুন্দর ঘুম হয় কেউ কি স্বামীকে দুঃখ দিয়ে দিনের বেলা তার টেনশন মুক্ত হয় কেউ কি দুই নম্বর করে ঘুমাতে পারে না যেই কাজ করবে কারণ হারামে আরাম নাই পাপের শান্তি নেই এদের মধ্যে কষ্টি নেই আপনি হারাম অর্থ উপার্জন করে খাবেন আপনার কি হবে ব্লাড প্রেশার সুগার তারপরে কি টেনশন এটা ওটা অনেক কিছু আল্লাহ কি করবে ভুড়ি মোটা হয়ে যাবে হাঁটবেন তো হাত করে চলতে পারবেন না হাজর তোমার ফারুক রাজাল্লাহ যুগে একজন মানুষ বেশ মোটা তাজা হাঁটতেছেন খুব মানে বড় বড় শ্বাস ছাড়ছে বলছে এটা কি এটা আল্লাহর মেয়ামাত আল্লাহর মেয়ামাত না আল্লাহর আজাদ দেখবেন অনেক সুন্দর চেহারা একজন রিক্সা চালক যখন সারাদিন রিক্সা চালিয়ে বাইরে গিয়ে বাইরে ফ্যান নেই বউ বউ যখন হাতে হাত পাখা দিয়ে হ্যাঁ হ্যান্ড পাখা দিয়ে তাকে বাতাস করে খায় দিয়ে ঘুমায় যায় টেনশন থাকে কেউ বম মারবে কেউ বলবে চাঁদা দাও কেউ তার ওই গার্মেন্টস আগুন লাগাই দিবে হ্যাঁ কেউ চুরি করতে আসবে আছে কিছু চুরি করবে টেবলেট কে ঘুমাতে হয় সবার সঙ্গে সঙ্গে আজকে দুপুরবেলা দেখলাম একটা ছেলে বা আমার পাশে আমরা লেখাপড়া করতেছি কোরআনের শব্দ হচ্ছে পড়াচ্ছি দেখলাম এক মিনিটের মধ্যে ঘুম চলে গেল সুহান আল্লাহ আমি দেখলাম আর চিন্তা করলাম হাইরে শান্তির মানুষ একেই বলে সুখী মানুষ একেই বলে শান্তির মানুষ তাহলে যারা পাপ করে তাদের শান্তি আল্লাহ আমি ছিনে নেবেন তার সুন্দরী নারী তার লেটেস্ট মডেলের গাড়ি লেটেস্ট মডেলের তার বাড়ি তার নেতৃত্ব কর্তৃত্ব টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তার সৌন্দর্য সব কিছু তাকে করবে শুধু অশান্তির কারণ হয়ে দাঁড়াবে যেগুলি তার জন্য ছিল শান্তির কারণ যার ফলে সুন্দরী বৌনিয়ে টেনশন কিন্তু অসুন্দরী কালো বৌনিয়ে হয়তো তার ঘরে কি বিরাট শান্তি মিশে ঘুমায় কি বলেন অবশ্যই তিন নম্বর কারণ দুনিয়াকে আখড়াতের উপরে অগ্রাধিকার দেওয়া কি আজকে আমরা এখানে আসি না এই পয়েন্টে ইমান দুর্বল কিনা আমাদের পাপের সাগরে ঢুকে আছে কিনা জেনার মতো পাপ হয় চুরির মতো পাপ হচ্ছে ডাকাতি হচ্ছে রাজামি হচ্ছে খুন খারাপি হচ্ছে চুল মুচার হচ্ছে বাটপারি হচ্ছে প্রতারণা হচ্ছে আনন্দপারি হচ্ছে ইসমাকালারি হচ্ছে এমন কোন পাপ নেই মদকর শুক্র ঘুষকর এমন কোন পাপ নেই যেটা দুনিয়া হচ্ছে না ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس মানুষের অর্জিত পাপ আজ পৃথিবীর এই স্থলে এবং জলে স্থলে সর্বত্র আজ মানুষের এই পাপ করছে অশান্তির দাবানলকে দাও দাও করে জ্বালিয়ে দিয়েছে ফাসাদ বিপর্যয় সর্বক্ষেত্রে আজ কানায় কানায় ভরে গিয়েছে কি বলেন বলে নাই إن الله ما ما يغير إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم আল্লাহ রব্বুল আলমী ততক্ষণ পর্যন্ত ওই জাতির তাদের ইজ্জত সম্মান তাদের সবকিছুকে পরিবর্তন করে দেন না যতক্ষণ নিজেরাই পরিবর্তন না করে নেন আজকে আমরা শান্তি খোঁজ করতেছি সবচেয়ে জালিমের কাছে দুনিয়ার কাছে এই দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে এই দুনিয়ার সবচেয়ে খনির কাছে আমরা ভুলে গিয়েছি শান্তির মালিককে আমরা ভুলে গিয়েছি অশান্তি দায়কে আমরা ভুলে গিয়েছি আল্লাহ রবুল্লা আনন্দকে তাহলে বলছিলাম যে ইমার দুর্বল একটা কারণ দুই নম্বর কারণ কি বলছিলাম বেশি পাপ পাপ হচ্ছে না হয় না এমন কোন পাপ নেই যেটা দুনিয়া হচ্ছে না একটা পাপ কত রঙের ভঙ্গের হচ্ছে কি বলেন আগে জেনা হতো আগের জেনা বাস্তবে জেনা এখন চোখ দিয়ে হাত দিয়ে পা দিয়ে হাত দিয়ে কান দিয়ে সব কিছু দিয়ে ঘরে ঘরে জেনার সমস্ত মিডিয়া পৌঁছে গেছে আগে মানুষ সুদ ঘুষ খেলে কত আর বিচার আচার করে কত এদিক গান বাম দেখে এখন প্রকাশ্যে একেবারে উপর থেকে নিয়ে দেশের সর্বশেষ নিম্ন কর্মচারী সবাই ঘুষ খাচ্ছে নির্বাচনে সবাই প্রকাশ্যে কি বলেন আগে মানুষ দেখেছিলাম ছোটকালে কেউ বিড়ি খাওয়া শিখলে গ্রামের কোনো মুরব্বীর কাছে বা সামনে বা আশেপাশে না বাইরে কোথাও গিয়ে এখন বাবার সামনে দাদার সামনে বোন বাপ বেটা দুজনেই হুক্কা টানতেছে একসঙ্গে কি বলেন ঠিক না তিন নম্বর কারণ দিনই কারণ অন্তরের সঙ্গে যার সম্পর্ক যেটা মানসিক রোগ সেটা হল কি দুনিয়াকে আখেরাতের উপরে অপরাধের অগ্রাধিকার দেওয়া দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুন ওয়া আবকা দুনিয়ার জীবনকে আমরা অগ্রাধিকার দিয়েছি যে সীমালঙ্ঘন করল কি বাবা অনেকে ঘুমাচ্ছেন কি আশেপাশে দেখেন কেউ ঘুমা যাচ্ছে কুটা টুটা দেন মশা নাই বাংলাদেশের মশা নিজেরা একটু মশা হয়ে যান দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে আখলাদের উপরে যারা দুনিয়াকে অগ্রাধিকার দিবে তাদের শান্তি আল্লাহ রব্লান কি করবেন কে দিবেন আল্লাহ বলেন তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দাও বরং আখেরাটাই উত্তম এবং এটাই হলো কি স্থায়ী জিনিস দুনিয়া অস্থায়ী জিনিস দুনিয়া কি অস্থায়ী জিনিস এই অস্থায়ী জিনিসের পেছনে তোমরা ছুটতেছ শান্তি থাকবে না আজকে আমাদের দিনে দিনের মূলনীতি হল আখড়াকে ঠিক রেখে দুনিয়া যত পালন করেন ঠিক আছে আমাদের মূলনীতিমালা কি দুনিয়া ঠিক রেখে আখড়াকে যত করা যায় ঠিক না এমন যাদের জীবনের কর্মসূচি এমন মানুষদেরকে আল্লাহ রাবুল শান্তি দেবে কখনই কখনই দিবেন না আপনার শান্তি আল্লাহ ফিরে নেবেন এগুলি হলো অশান্তির কারণ এই যে কারণগুলি বললাম শারীরিক মানসিক তারপরে বাহ্যিক সারে তারপরে আহ সূত্রে বা শারীরিক ভাবে মানসিক ভাবে বা ইমানের সঙ্গে সম্পর্ক এই সব কারণগুলি আমাদের মধ্যে আছে না না আছে মানুষ এই দুনিয়ায় তার চারটা জিনিসকে নিয়ে চিন্তা করে কয়টা জিনিসের জন্য মানুষ চিন্তা করে চারটা একটা হলো তার জীবন কেউ মরতে চায় না কি বলেন ভাই কেউ অসুস্থ হতে চায় না এই জীবনের মধ্যে কোনো অশান্তি হোক চায় না শরীরটাকে সুস্থ চাই সুন্দর চাই ভালো চাই হৃষ্টপুষ্ট চাই শক্তি চাই মরতে চাই না কেউ আর এই জন্য চিন্তা করে কি বলেন ঠিক না ঠিক রাস্তায় যখন চলেন চিন্তা করেন না একটু অসুখ হলে চিন্তা করেন না সেদিনকে আমার এক ভাই বললেন টেলিফোন করে স্যার একটা নাকি ফিফটাতে আমল দিয়েছে কয় খারাপ লাইলা বুঝি আর আমার জীবন এখানেই বুঝি শেষ চিন্তা করে না কয়ের মানুষ কিন্তু এখানে একটা কথা আপনাদের বলি আপনি কি জীবনের মালিক জীবনের মালিককে যে জীবন দেওয়া হয়েছে আপনাকে এর চাইতে কি কম দেশে কেউ করতে পারবে প্রতিটি জাতির প্রতিটি মানুষের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে যদি আপনাকে পারমাণবিক বোমা দিয়ে সমস্ত বোমা আপনার উপরে ফেলে দেওয়া হয় আপনি মরবেন না যদি আল্লাহ পক্ষ থেকে আপনার মরণ ফাইসারা না হয়ে যায় নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়েছে তাহলে কেন টেনশন বন্ধ বাবাজি কেন টেনশন করেন ছোট বোন কেন টেনশন করেন আমার মা আপনি কেন টেনশন করেন বাবা কেন টেনশন করেন কোন টেনশন করার কিছু নেই কারণ আল্লাহ আলমী নির্দিষ্ট সময়ে দিয়েছেন এবং কিভাবে মৃত্যু সেটা আল্লাহ রব্বুল আলমী নির্দিষ্ট করে দিয়েছেন অনেকে আছে মৃত্যুর ভয়ে বাড়ির বাইরে বের হয় না মঙ্গলালের আলের মতো মঙ্গল আলের করেন আপনারা এরা করেননি ওয়া করেননি তোয়া করেননি রাস্তায় নামানো কেন যদি অ্যাক্সিডেন্ট মারা যায় অনেকে বিমানে ওঠে না যদি বিমান অ্যাক্সিডেন্ট করে গাড়িতে চলে না যদি অ্যাক্সিডেন্ট করে এটা হয় ওটা হয় অ্যাক্সিডেন্ট যদি আল্লাহ লিখে রাখেন আপনি রুখতে পারবেন আর যদি না লিখে রাখেন আপনি ইচ্ছা করে মুক্তি করে অ্যাক্সিডেন্টে মরবেন মরবেন না একজন সাতারা ভবনের উপর থেকে আত্মহত্যা করে জীবনের শেষ দুঃখ দুর্দশা দূর করার জন্য ওইখান থেকে কি করেছে লাভ দিয়েছে রাস্তার মধ্যখানে মরে নাই একজন বেচারা ভয় ভয় করে রাস্তা পাওয়ার ছিল গাড়ি চাপাতে ওখানে শেষ কি বলেন বাস্তব না বাস্তব দেখলেন না সুনামের ঘটনা দেখলেন না আপনার ওই যে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে কি বলেন মনে নেই আছে আল্লাহ হবে এটা তো আপনি প্রস্তুত থাকেন আর না থাকেন আপনি অনেকেই বলে এখন তো সময় হয় নাই আপনার আগে আপনার সবয়সীরা অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে না দাদার আগে নাতি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে না ছেলের আগে বাবা বিদায় নিচ্ছে না মেয়ের আগে মা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে না আল্লাহ আকবর ডেলিভারির সময় ছেলে বেঁচে যাচ্ছে সন্তান বেঁচে যাচ্ছে মা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে কত কষ্ট দুঃখ তারপরেও মরে না আর ওই মাকে বাঁচানোর জন্য দুনিয়ার ডাক্তার নিয়ে কত কিছু করে কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয় নাই কি বলেন যার মরে যাওয়ার কথা ছিল সে মরলেন এত দুর্বল আর এত শক্তিশালী মা দুনিয়া থেকে বিদায় নিল কি বলেন তাহলে মৃত্যু তো আপনার হাতে নয় তার হাতে আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওইখান থেকে বাজেট না হবে ততক্ষণ পর্যন্ত মালাকুল মত আসবে না পৃথিবী কেউ আপনার জীবন ঢুকে নিতে পারবে না তাহলে কেন আপনি টেনশন করেন বন্ধু আপনার ইমান ধর্ম ঠিক না বেশি কেন এই দুনিয়াকে এত ভালোবেসে গেছেন মরণের কথা কবরে যেতে চান না কারণ আপনি দুনিয়ার মনে কারণ হয়েছেন আখেরাকে ভুলে গিয়ে দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে দৌড়াচ্ছেন শান্তি চাওয়াচ্ছেন অসম্ভব আল্লাহ আপনার শান্তি দেবেন না দুই নম্বর মানুষ টেনশন করে রুজিকের জন্য রুজি রুটির জন্য এই রুজি রুটির জন্য আরে তোমার স্ত্রীকে ছেড়ে করে যার টুকরা নয়নমণিদের ছেড়ে বাবা ছেড়ে বাবা মাকে ছেড়ে আত্মীয় স্বজনকে ছেড়ে বন্ধু বান্ধবকে ছেড়ে সুজলা সুফলা কোকিল ডাকা শস্য শ্যামলা বাংলার দেশ নদী মানবিক দেশকে ছেড়ে চলে আসলেন কোথায় মরুভূমির দেশে হ্যাঁ কি জন্য রিজিকের জন্য তো রিজিকের চাবিকাঠি কার হাতে ভাই না আপনার হাতে নাকি শরীর সরকারের হাতে নাকি আমেরিকা লন্ডনের হাতে সমস্ত রিজিকের মালিককে আপনি কি আয়াত করেন নাই সুরা হুদে ছয় নম্বর আয়াত وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها আল্লাহ রবুল্লাহ বলেন এই পৃথিবীর সমস্ত সবার রুজির মালিককে আল্লাহ সবার রুজি রুটির দায়িত্ব কার আল্লাহ কার হাতে অন্যের হাতে না আমাদের এসিগুলি একটা সমস্যা কারণ একটা লাইন ওইদিকে বিল্ডিং ভাঙার কারণে অফ হয়ে গেছে অনেক চেষ্টা করেও এটা নেওয়া সম্ভব হয় নাই যার ফলে আপনার কষ্ট করেন আমি ইনশাল্লাহ সংক্ষেপ করতে চাই কিন্তু যাই না আপনাদের টেনশন মুক্ত জীবনের সাহায্য নিতে পারে কিনা তাহলে আল্লাহ সম্ভব না হতে পারে তখন কিন্তু এক সরিয়াল লাগবে ফিরিটা নিয়ে যান টাকা পরে ভাবেন আমি চলে আসছি আমার আলোচনার মানে চলে আসতেছি তাহলে রুজির মালিককে আল্লাহ তিনি রাজা এই পৃথিবীতে আর কেউ রাজদাক নেই আল্লাহ আর কেউ রুজির মালিক নয় যাকে আল্লাহ রব্বুল আলমিন চাইবে ফেলে দেবেন আর যারা চাইবেন তিনি ধরবেন দুনিয়ার সমস্ত পথ অবলম্বন করবেন কাজ হবে না পানির দোকান দিয়ে বিল্ডিং বাড়ির ব্যবস্থা হবে কিন্তু বিরাট সুপার মার্কেট দিয়ে হয়তো আপনাকে আত্মহত্যা করতে হবে দেখেন না লাগুন লেগে গেছে জ্বলছে নিজেও জ্বলে হয়তো শেষ হয়ে যাবে এর মানে বলছি না যে কেউ জ্বালাই দিলেন আবার নামাজ যারা অন্যায় করেছে কেউ যদি স্বেচ্ছায় করে থাকে এর চাইতে বড় অপরাধী এর চাইতে বড় দেশের এবং মানুষের দুশ্মন আর কেউ হতে পারে না এদের সত্যিকারে বিচার হওয়া অবশ্যই জরুরি কিন্তু বিচার করবে কি যে সরিষা দিয়ে ভূত দাঁড়াবেন সরিষাই যদি ভূত হয়ে বসে যায় তাহলে জিন্দিগি তার ভাড়া সম্ভব হয়তো হবে না বন্ধুগণ তাহলে রিজিকের মালিক আল্লাহ আপনার টেনশন করে ফায়দা নেই চার আল্লাহর কাছে তিন নম্বরে মানুষ টেনশন করে কি জন্যে যা পছন্দ করে না তার ঘটে যায় নিজে বেঁচে আছেন আপনার সামনে ছেলে মেয়ে মরে যাকে দেখে আপনি চান ব্যবসায় ধস নেমে যা চান ছিলেন প্রধানমন্ত্রী এবার আপনার জেলখানার কয়েদি নিয়ে যাবেন এটা কি কেউ চাই সুন্দরী একজন বউ চাই বিয়ে করতে গিয়ে পেয়েছে তেরা বউ এটা কেউ চাই তবে মানুষ তার জীবনে যা চাই না একজন মেয়ে মানুষ চেয়েছিল তার স্বামীটা হবে ভদ্র তার কথাবার্তা কি সংসার তাকে নিয়ে করবে কিন্তু মিয়াজি বড় খিটখিটা বাইরে বড় শান্ত বাইরে আসলে এই বা যখন তখন এটা না ওটা না উল্টা পাল্টা কিনলেন এটা ওটা তাহলে কি তার জীবন এটা চাই কেউ চাই না কেউ চেয়েছিল একটা বিদেশ করে বাড়ি ঘর করবে সুন্দরী বউ ঘরে আনবে ব্যবসা বাণিজ্য করবে কিন্তু ছিল ফিফটি করে এখন হান্ড্রেড মানে যেটা ছিল বসত ভিটা জায়গা টায়গা শ্বশুর বাড়ির দান টান বিমান টিমান নিয়ে সেগুলি এখানে এসে শেষ এবার জিরো হাতে হিরো আর যাওয়ার সুযোগ হয় না কি বলেন হয় কি তাহলে মানুষ যা পছন্দ করে না তার জীবনে ঘটে আর যার কারণে তার কি হয় টেনশন বেড়ে যায় এই নিয়ে মানুষ টেনশন করে কেন ওটা হলো অনেক সময় দেখা যায় অনেক যুবক বিয়ে করবে একজন সুন্দরী বউ চাই লম্বা হতে হবে এটা হবে ওটা হবে সাহিত্য পড়ে এটা পড়ে ওটা পড়ে বিভিন্ন গুণ সব পকেটের মধ্যে লিস্ট করে নিয়ে বউ দেখে বেড়ায় ব্যাপারে চিন্তা করে না হের চেহারাটা কেমন তোমার যখন সুন্দরী চাও ওই সুন্দরী মেয়েটাও সুন্দর একটা সুঠাম হ্যান্ডসাম একটা কি যুবক চাই কি বলেন তুমি তুমি চৌধুরীর মেয়ে চাও হ্যাঁ অনেকে আছে বাবন হয়ে ওই আকাশে চাঁদে হাত দিতে চাই এমন আছে না অনেকে আর যার কারণে টেনশন বউলে খোঁজ করে পাওয়া যায় না এবার ছুটি গিয়ে হলো না সামনে গিয়েও হলো না এই চাই ওই চাই যার কারণে টেনশন কি হয়ে যায় বাড়তে থাকে এটা কারণ কিনা ভাইয়া চার নম্বর কারণ হলো যা পছন্দ করে তা পায় না ওটা তোমার পছন্দনীয় জিনিস এই জেগে বসে এসে হয় পছন্দ করে না তাও তো হয় যা করে কিছু না কি যা পছন্দ করি তা আমার জীবনে ঘটে না আমি চেয়েছিলাম ভালো লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হব কিন্তু পারিবারিক অর্থনৈতিক সমস্যার কারণে লেখাপড়া এগিয়ে যেতে পারলাম না টেনশন কিনা চেয়েছিলাম অমুকটা করবো তুমুকটা করবো ভালো কিছু একটা করতে চেয়েছিলাম কিন্তু সম্ভব হলো না ওই যে ইন্ডাস্ট্রিজের মালিক অনেক টাকা পয়সা হবে জ্বলে গেল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল বাড়ি ধসে গেল ভূমিকম্পে শেষ হয়ে গেল আমার দেশ ইঞ্জিনিয়ার বলতেছেন যে চারতলা বিল্ডিং এর জন্য এই ফাউন্ডেশন যথেষ্ট না কেন কই যে এখন ভূমিকম্প হচ্ছে যদি ভূমিকম্প হয় তো বিপদ নিজে আপনার তাই বললাম যে ভূমিকম্প থেকে বাঁচবার জন্য এমন বিল্ডিং আমার বানার স্বার্থ আমার সমর্থন নাই আর শক্তি উনি আল্লাহ চাইলে দুনিয়ার সমস্ত রড আর খোয়ার ধীরে ধীরে আল্লাহর যখন অর্ডার আসবে তখন দেখছেন না শুনানি দেখেন নাই কয়শো টনের ওই স্টিমারটাকে আট কিলোমিটার পানি থেকে ডাঙ্গার উপরে নিয়ে গিয়ে অক্ষত ভাবে রেখে লাগিয়ে রেখেছে ওপর তারা ঠিক ওপর তারা ঠিক আছে নিচতলাটাকে সম্পূর্ণ ধসে শেষ করেছে আল্লাহর শক্তি থেকে বাঁচবের জন্য আর ভূমিকম্প থেকে বাঁচার জন্য আর সিমেন্ট টাকা খরচ করার দরকার নেই এমনি ঘর থাকবে কিনা এটা বলেন কয় সেটা আপনার ব্যাপার হ্যাঁ, ঠিক আছে তাহলে বন্ধু আমি যা পছন্দ করি তা পাই না এই জন্য মানুষ টেনশন করে কিন্তু আপনার পছন্দ অপছন্দ সবকিছু তো আপনার জীবনে ঘটবে না আপনি কবিরে বিশ্বাস করেন না যে আপনার ভাগ্যে ভাগ্যের ভালো মন্দ অতীতের উপরে ইমান আপনি মনে করেন না যার কারণে আপনার টেনশন বাড়ছে এবার আমরা সামনে আগাই তাহলে আমরা এখন আলোচনায় বুঝলাম টেনশনের সমস্যা টেনশন কি কারণে হয় কি নিয়ে টেনশন করে এবার আমরা চলে যাই একেবারে সরাসরি যেটা আপনার অপেক্ষা আছেন সেটা হলো সাজেশনকে চিকিৎসাকে প্রথম চিকিৎসা হলো যে আপনার আকিদা আপনার বিশ্বাসের জগতে দুর্বলতা ইমান দুর্বলতা প্রথম হলো যে আপনার ভাগ্যের উপরে পূর্ণ বিশ্বাস আনতে হবে যদি আপনি ভাগ্যে বিশ্বাস করেন আপনি যদি ওই কথা বিশ্বাস করেন পৃথিবীর সবাই মিলে আপনার সুখ দিতে চাই অতটুকুই হবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন সবাই মিলে যদি আপনাকে দুঃখ আপনার দুর্দশা করতে চায় অশান্তি বানাতে চায় অতটুকুই হবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন এরপরে কি আপনার টেনশন হওয়ার কথা কি বলেন এই মান যা থাকবে তার টেনশন হবে কখনই না সংক্ষিপ্ত চলেন তাহলে আমাদের তকদিরের ভাগ্যের ভালো মন্দের প্রতি ইমান দুর্বল আপনার ভাগ্যে তোমার সুন্দরী বউ ছিল মেনে নেন আপনার ভাগ্যে এমনই স্বামী ছিল মেনে নেন আপনার ভাগ্যে এই ধরনের ব্যবসায় ধস নেমেছিল আল্লাহ এটাই করে দিয়েছেন মেনে নেন আপনার সমস্যা হওয়া পর্যন্ত আপনি যত বুদ্ধি কৌশল কলা কৌশল আপনার চিন্তা চেতনা সব খাটান কিন্তু যখন ঘটে যাবে তখন ইমান আনেন জাল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে হয়েছে আর আমার কিছুই করার নেই তখন টেনশন থাকবে থাকবে না এক নম্বর দুই নম্বরে হল আখেরাতের প্রতি বিশ্বাস মজবুত করতে হবে ওই যে আখেরাতকে আমরা ভুলে গিয়ে দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছি কারণ এই দুনিয়া যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দুনিয়া যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটা মশার দানা সমান ওর দাম হতো আল্লাহ রব্বুল আলমিন কোন কাপকে কোন প্রেমকে কোন নাপার মানকে এক পানি পান করতে দিতেন না কিন্তু এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কিছুই নেই কাজে আর আমি আপনাদের কথা অধিকার দেন এই দুনিয়ায় সমস্যা হচ্ছে আপনি আখরাতের কথা অগ্রাধিকার দেন এই জন্য আপনার কষ্ট টেনশন এটা ওটা সমস্যা এই জন্য হারিয়েছে আছে এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষকে এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষকে জাহান নামে তাকে জাহান নামের মধ্যে একটা চুবানি বেরিয়ে বলবে আল্লাহ বলবেন হ্যাঁ শান্তি কি জানতে সুখ দেখেছো ভালো কাপড় চুল পরেছিলে ভালো মন্দ খেয়েছিলে এয়ার কন্ডিশনে ছিলাম এই দুনিয়ার সমস্ত সুখ সুখের কথা তাকে বলা হবে কইবে আল্লাহ না আমি জিন্দিগিতে কোনো সুখ কাকে বলে আমি দেখি না এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ চিন্তা করেন কত সুখ হতে পারে যার খাওয়া দাওয়া চলাফেরা উঠা বসা লেনদেন বিয়েতে শাড়িতে কোনো কিছুতেই কম নেই সব কিছুতে মিয়া মিয়া বা ফাউকা মিয়া তারপরে সে জান নামে তাকে যান নামে একটা চুবানি দেবে জিজ্ঞেস করবে হ্যাঁ দেখেছিল শান্তির মুখ هل مر عليك خير قد هل رأيت الخير قد দুনিয়ায় কল্যাণ শান্তি দেখেছিলে সুন্দরী বউ পেয়েছিলা টাকা পয়সা হয়েছিল লেটেস্ট মডেলের গাড়ি টাকা ঘুরছিল সুন্দরী গাড়ি ও সুন্দর গাড়ি হয়েছিল বলবে আল্লাহ আমি আমার জিন্দগির কিছু সারা জিন্দগি শুধু দুঃখ আর দুঃখ আর আল্লাহ আবার এই দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষটা অশান্তির মানুষটা চলায় ফিরায় টাকায় পয়সায় লেনদেন বিয়ে সাদী নেতৃত্ব করছে সব কিছুতে মানুষটা কি সব দিক থেকে সারা জিন্দগি শুধু দুঃখে দুঃখী মানুষ ঠিক আছে তাদের জান্নাতের মধ্যে একটা চুয়ানি দিয়ে বাইর করে বলবে আল্লাহ হ্যাঁ অশান্তি দেখছিল অসুখ বিসুখ হয়েছিল জিন্দিগি আদম বাবার খবর পড়েছিল টাকা পয়সা নিয়ে বিপদ আপদ হয়েছিল গৌরাচা হয়েছিল দুনিয়ায় সব দুঃখ একটা মিনিট একটা সেকেন্ড জুয়ানি বলবে আল্লাহ আমার জিন্দগিতে কোনো কিছু দুঃখ রাখবে আমি জানি না আমার মতো সুখী মানুষ পৃথিবীতে কেউ ছিল না বুঝতে পারলেন না পারলেন না এই যদি আপনার আখড়াতে ইমান মজবুত হয়ে যায় এই দুনিয়া ওই জাহান্নামী নায়িকারে নাচ গান আরো সমস্ত ল্যাংকার চেহারা দেখার জন্য বীজ খুলে দিয়ে বসে আপনি কিছুক্ষণের আনন্দ করতেছেন আর আপনাদের সেই হোক এতই সুন্দরী হলেন এই দুনিয়া একবার উঁকি মারলে দুনিয়া জিন্দিগিতে আর হবে না দুনিয়ার সমস্ত খুশবুতে ভরে যাবে দুর্গন্ধ দূর হয়ে যাবে যাদের সুন্দর এতই সুন্দরী নারী হলেন তারা তাদের পায়ের নড়ার মগজগুলি বাইরে থেকে দেখা যাবে যাদের না হবে কোনো পেশা পায়খানা নেতা পেটা হাই লেবাস কিচ্ছু হবে না যাদের সৌন্দর্য সত্ত্বে বাড়তেই থাকবে এই পৃথিবীর যারা নারী জান্নাতি হবেন তারা সবার চেয়ে বেশি সুন্দর হবেন তাহলে আপনি যদি আখেরাতের কথা ভাবতেন যে না এই দুনিয়ায় পাপ করে আমার আখেরাটা নষ্ট করে লাভ নেই তাহলে আপনার টেনশন হতো আপনি বলতেন যে কি করবো আনন্দ করার তো কিছু নেই শয়তানের হাড়ি আর কি বলতেন কখনই না তিন নম্বরে আল্লাহ নাম আল্লাহর গুণাবলীর প্রতি ইমান আমাদের দুর্বল আমি যদি জানতাম কেউ আমার জীবন করছে আমি যদি জানতাম জগবা কাহারকে আল্লাহ আমার রুজরুটির সমস্যা রজ্জাকে আল্লাহ আমি পাপ করেছি গাফারকে আল্লাহ আমি অন্যায় করেছি ঢেকে রাখার পরে সত্তারকে আল্লাহ আমার জীবনের সমস্যা ঘটেছে ঘটেছে তিনি হাকিম তিনি এটাকে মঙ্গল মনে করেছেন এই সৌদি আরবের চোদ্দশো হিজড়িতে রিয়াদ এয়ারপোর্টে এক যাত্রী গাড়ি পার্কিং রেখে ওই চাবি অটো এত ভিতরে রেখে দিয়ে বন্ধ করে দিয়েছে গাড়ি গেট এখন ওইটা বাইক করতে করতে দেরি হয়েছে গিয়ে দেখে বিমান ছেড়ে চলে গেছে আর একজন ওই বন্দরে ঘুমাচ্ছে একটু ঘুম ধরছে বিমান ছেড়ে ডাকছে শুনে চলে গেছে কত যাও কত কিছু পনেরো মিনিট পরে শোনা গেল ওই বিমানের তিনশো যাত্রী সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ হাকিম তিনি আপনার জন্য নির্দিষ্ট করেছে চালু ভুলে যায় মধ্যে তুমি বেটা ঘুমিয়ে না একটু তোমার জীবন বাঁচবে আপনি ভাবলেন কেউ হয়ে গেল আমি শুয়ে নাই কেন অমুকটা হলো তমুকটা হলো এমন ভাবে না মানুষ এরকম বহু ঘটনা আছে না তবে তিনি হাকিম তার যে হাকিম নামের প্রতি আপনার ইমান থাকতো তাহলে আপনি সমস্যা ওই সমস্যা ভাবতেন না আপনি টেনশন ফিল করতেন এবং ভাবতেন এর মধ্যেই আমার কল্যাণ আছে আপনার ছেলে মারা গেল হতে পারে যে ছেলে হয়তো আপনাকে জাহান্নামি বাড়াতেন এই জন্য আল্লাহকে বিজয় করে নিয়ে গেছেন ছোটকালে আপনার টেনশন হওয়ার কিছুই নেই তার বদলা আল্লাহ আপনাকে দিবে আপনার ঘরে সন্তান মেয়ে হয়েছে ভাবুন না একজন ঘরে যে কোনো ছেলে মেয়েই নেই আছে না অনেক বিয়ার যদি একটা প্রথম মেয়ে যায় মনটা একটু খারাপ আর একটা হলে অনেকে তারা হয় কত বড় ব্যাগ করে আছে না এমন আছে না নাই মেয়ে অনেকে তখন ওর ননদ ওর শাশুড়ি ওর সবাই পিছনে লাগে জাহেলিয়াতের জোর এমনও আমি শুনেছি যে স্ত্রীকে বাধ্য করেছে মেয়ে হওয়ার ফলে ওই বাসর ঘরে মেয়ের ঘর মুখকে মেরে ফেলো না হলে তোমাকে বাপের বাড়ি যেতে হবে স্ত্রী বেচারি মা কখনই একজন সন্তানকে মারতে পারে না এত পছন্দ হতে পারে না চোখের পানি ফেলে বুক ভিজিয়ে নিজের মেয়েকে নিজের গলাটা ঘুরাই লাগিয়ে মেরে ফেলেছে সে মেয়ে আমার সামনে কেঁদে কেঁদে বলেছে আমার নিজের কান দিয়ে শোনা সুভান কত বড় এই লোক শান্তি পাবে ওই লোক এখনো আমার দেখি দেখি তার জীবনে শান্তি নেই এই জাহিলিয়া এবার একটা কথা বলে রাখি মেয়ে আর ছেলে হওয়া কি মানুষের হাতে আমার ওই দুঃখিনী বোনের হাতে আমার ভাবির হাতে আমার মার হাতে আমার চাষির হাতে আমার খালার হাতে যদি হতো তাহলে কি সরকার ব্যবস্থা করতে না অনেকে বেকুপ আমার পীরের দরবারে ছুটে বাচ্চার ছেলে দেওয়ার জন্য অনেকে এটা করে ওটা করে না আল্লাহ যারে চাই মেয়ে দেয় যারে চাই ছেলে দেয় ছেলে মেয়ে দুটাই দেয় যারে চাই বাধা বানাই দেয় আল্লাহ কেউ কম বেশি করতে পারবে না এবং আর একটা কথা শুনে রাখেন মেয়েদের কাছে ছেলে মেয়ের কোন গুরুত্ব নেই বরং আপনি যে আপনার নেগেটিভ পজিটিভ রয়েছে আপনারা নেগেটিভ প্রেমে গেলে নেগেটিভ হবে বলে বা ছেলে গেলে ছেলে হবে মেয়ের হতে আপনি তো দোষী মেয়া আপনার শরীর কেটে করতে আপনি আকর্ষণ হন আমার শিল্পের কাছে নিয়ে যান পীর সাহেবের কাছে এখানে ওখানে বিভিন্ন জড়ি বড়ি তড়ি খাওয়া ফাইদা দেয় কোনো ফাইদা নেই তাহলে অনেকে এগুলি টেনশন করে তাহলে তার ইমান দুর্বল কারণ সন্তান দেওয়ার মালিককে আল্লাহ কিন্তু আপনি এখন যদি অন্য কাউকে ভাবেন তাহলে অন্যের উপরে যে টেনশন আর টেনশন বাড়াই নেবেন ইমান ঠিক করেন আপনার টেনশন কি হয়ে যাবে দূর হয়ে যাবে এরপরে এরপরে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো এই জন্যেই ও হ্যাঁ এরপরে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো এই বিপদ আপদ সম্পর্কে আমাদের ধারণা ঠিক করতে হবে কারণ যদি বাড়ি পড়ে যায় আমরা কি বলি একটা পাপ করছে ওই জন্য বাড়ি চলে গেছে কেউ যদি অসুস্থ থাকে বুঝি কোনো অন্যায় করছে না আপনার কোনো বিপদ ঘটছে বুঝি আল্লাহ আমার উপরে নারাজ কেন আমার এই বিপদ হলো কেন হলো অমুক হলো তমুক হলো না বড় আপনি আল্লাহর নবীর কথা শুনুন কি বলেন আল্লাহর নবী আল্লাহ রব্বুর আলমিন যেই জাতিকে ভালোবাসেন তাকেই বিপদগ্রস্ত করেন বুঝে আসছে তাহলে আল্লাহ বিপদ দিয়েছে কেন আপনি ভাবছেন আপনি আল্লাহ আপনাকে শেষ না এবং আল্লাহ আপনাকে ভালোবাসেন হাদিস আছে যাকে আল্লাহ ভালোবাসেন তাকে রোগ এর মাধ্যমে তার বিপদ কি হয়ে যায় পাপ হয়ে যায় দুনিয়ার ভালোবাসক দূর হয় ওলা নদী কন্যা আজাবিল আগনা আজাবিল আল্লাহ যেমন আল্লাহ রব্বান আমি ছোট ছোট আজাব দিই জাতি করে ওরা বড় আজাব না করে ফিরে আসে আমার পথে আপনাকে হয়তো বিপদ দিয়েছে আপনার সুমতি ফেরার জন্য আপনি তো একেবারে চলতেছেন বৌরাহী একটু টান মারতে যাতে করে বুঝতে পারেন যে না একজনকে উপরে আছেন তাহলে বিপদ সম্পর্কে আপনার ধারণা কি চেঞ্জ করতে হবে তাহলে আপনার কি টেনশন দূর হবে না হবে না ইনশাল্লাহ দূর হবে এভাবে আল্লাহ বলেন এটুকু ইমান আনতে হবে আহমাদ সেই সময় বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেন সবচেয়ে বিপদগ্রস্ত দুনিয়ায় কারা নবী রসুলগণ এরা কি পাপি হ্যাঁ অন্যায় করছে তার উপরে জুলুম করে হ্যাঁ? না কি তাকে আরো মজবুত করায় আইব আলাহ ইসলামের ষোলো বছরের কার কামড় কি পাপের কারণে ছিল ইউসুফ আলাহ জেলখানে কি পাপের জন্য কি বলেন আপনারা ইউনুস আলাইসালামকে মাছের পেটে মারলে তো দুনিয়া থেকে শেষ হয়ে গেছেন মাছের পেটে নিয়ে কি তাকে বাঁচানোর জন্য কি বলেন তাহলে আল্লাহ রবুলান ইব্রাহিম আলী সালামকে নমরুদের আগুনে ফেলে কি আল্লাহ তারপরে কি রাগান্বিত হয়েছিলেন না আল্লাহ রবুল্লা যাকে যত বেশি ভালোবাসেন তাকেই বিপদগ্রস্ত করতে পারেন মা সন্তান হারিয়েছে কাঁদতেছে না আপনি ভাবেন এর মাধ্যমে আমার হয়তো কল্যাণ আছে ছোট বয়সে যদি কোন ছেলে মেয়ে মারা যায় কেমন মাঠে আপনাকে জান্নাত না নিয়ে আপনার সন্তান জান্নাতে যাবে না আপনার জন্য জান্নাত যাওয়ার সুখী হয়ে গেল হয়ে গেল আর আপনি ভাবছেন কেন চলে গেল বাবার মারে হাইরে মুখে মুখে পিঠ ফাটানি চোখ ফাটানি কবল ফাটানি আর আপনি কাপড় চোপড় ছেড়ে কেঁদে কেটে টেনশন নিয়ে আপনার জীবন শেষ করতে চাইবেন এটা তো না ঠিক না ঠিক এইভাবে আপনি যে এই মুসিবতে করবেন বুঝে ধারণ করবেন এর কত বড় স্বভাব রয়েছে আল্লাহ বলেন কেউ যদি টেনশন করে কেউ বিপদগ্রস্ত হয় কেউ চিন্তা করে কাটাও ফুটে কেউ যদি একটু দুঃখ পায় তাহলে এর মাধ্যমে আল্লাহ কি করেন তার গুণাগুলিকে ঝরিয়ে দেন তাহলে টেনশন সম্পর্কে বিপদ সম্পর্কে আপনার ধারণা চেঞ্জ করলে কি হয়ে যাবে আপনার টেনশন কম হয়ে যাবে এটা আপনার একটা মনা ঔষধ এরপরে আর ওই জন্য আল্লাহ বলেন যে মোমিনের ব্যাপারটা আশ্চর্য মোমিন যখন সুখী হয় তখন কি করে আল্লাহ সুখিয়া করে তখন আল্লাহ আরো তারে দেয় পরীক্ষায় ভালো কাজ করছেন ছেলে মেয়ে ভালো ব্যবসা বাণিজ্য ভালো সবকিছুতে আপনি যে কোনো জিনিসে সুখী তাহলে আপনি কি করবেন সুক্রিয়া চাইবেন আল্লাহ অর্থাৎ আল্লাহ নাফারমানি করবেন না আল্লাহ নিয়ম চলবে এটা হলো সুক্রিয়া তাহলে আল্লাহ আপনাকে আরো সুখী বানাই দেবেন আর যদি বিপদগ্রস্ত হয় মমিন কি করে সবারা ভোজ ধারণ করে আর ভোজ ধারণ করলে ইন্নাল্লাহ মাসাবিন আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে অবশ্যই সবরিন ধৈর্যশীলদের কি করে দাও সুসংবাদ দিয়ে দাও তখন আপনার বিপদ থাকবে না দূর হয়ে যাবে দূর হয়ে যাবে আর যদি আপনি এরপরে আমরা আসি যে বিপদ দূর করার আর একটা চিকিৎসা হলো যে আপনার কি করতে হবে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে আমার সলে করতে হবে নেক আমল করতে হবে আল্লাহ নারী হোক পুরুষ যারা ভালো আমল করবে তাদের কেমন জীবন দান করব সুখের জীবন শান্তির জীবন কোরআন করেন শান্তির জীবন নামাজ করেন শান্তির জীবন আপনি সুখে জীবন চান তাহলে সব আমল করেন এরপরে বেশি বেশি করে স্টেক বানাবেন আপনার অশান্তি লাগতেছে আপনি বেশি বেশি করে স্টেক পাবেন আস্তাফুল্লাহ আস্তাফুল্লাহ সেই স্টেক পাবেন الله أنت ربي لا إله إلا أنت خلقتني وعن عبدك وعن على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبو لك بنعمتك علي وأبو لك بذنبي فإنه لا يغفر الذنوب إلا أنت أستغفر الله اللهم اغفر لي এইভাবে আপনি কি ইস্তেকি করে পড়েন আল্লাহ রব্বুল আলমিন যারা আল্লাহ কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে আজাদ দিবেন না তাকে অশান্তিতে রাখবেন না একটা হাদিসে আছে যার যদি হাদিসটা দুর্বল হাদিস যে বেশি বেশি করে ইস্তেকবার পড়বে তার সমস্ত দুশ্চিন্তা সমস্ত টেনশন দূর হয়ে যাবে এবং তার রুজি রুটির ব্যবস্থা এমন ভাবে হবে আল্লাহ কি করবেন তাকে সে যায় সে চিন্তাও করতে পারবে না আল্লাহকে ভয় করেন আল্লাহ আপনার বিপদ দূর হওয়ার মাসরাজ আপনার কি করবে বিকল্প ভয় করে দেবেন এরপরে আসুন আপনার কি করতে হবে বেশি বেশি করে রাসুলের প্রতি বিপদে আছেন টেনশনে আছেন সমস্যা আছেন কার কি করতে হবে রাসুলের প্রতি বেশি বেশি করে দূর করতে হবে ওবাই সাহাবি তার একটা দুয়ার সময় ছিল এই দুয়ার মধ্যে রাসুলের জন্য তিনি দূর করতেন যে দুয়াতে দূর পাঠ হয় না সেই দুয়া কাছে পৌঁছে না হাদিসে ঠিক আছে যেই দোয়া দূর দিয়ে শেষ করা হয় সেটা আল্লাহর কাছে কবুল হয় তোমরা লোকে বলে আমি আপনার প্রতি দূরত করি আমার চার ভাগে এক ভাগ আপনার প্রতি দূরত পাঠ করবো আল্লাহ বসু বললেন ভালো যদি আরো বেশি করে আরো ভালো কয় তাহলে তিন ভাগের এক ভাগ কয় ভালো যদি আরো বেশি করো আরো ভালো কয় তাহলে ঠিক আছে আরো বেশি করলে আরো ভালো তবে তিন ভাগে দুই ভাগ কর এটাও ভালো আর করলে আরো বেশি ভালো কল্লা রসুল আল্লাহ তাহলে আমার সমস্ত সময়টা শুধু আপনার প্রতি দুরুদি পাঠ সুভান এটাই হল রসুলকে ভালোবাসার কি পরিচয় আল্লাহ রসুল বললেন আলাই তাহলে তোমার সমস্ত টেনশন কি হয়ে যাবে দূর হয়ে যাবে আর তোমার সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে তাহলে বেশি বেশি করে দুরুদ পাঠ করলে কি হয় আপনার টেনশন দূর হয়ে যায় যে কাপড় আমি করবে আল্লাহ করবে আপনার বিপদ থাকবে যার প্রতি আল্লাহ রহমত নাজিল হবে তার বিপদ থাকবে কখন এইভাবে বেশি বেশি জিজ্ঞাসা আদায় করেন টেনশন যেন না আসে সেজন্য দুই করেন আমার দেশে তো দুধ পাটকাটার সময় অনেক বেশি হয়ে গেছে আমার দেশে তো মিষ্টি হলে জিলাপি হলে টাকা হলে মুরগির রান হলে মোল্লা মিলাদ পড়ে আর বেটু প্রবে এসে মিলাদ করায় তাছাড়া আসলে দুর্বিপাত করতেই যায় না আমরা তো দুরুদে ইব্রাহিমের শুধু নামাজে পড়ি আর বাইরে যদিও পড়ি তো দুরুদে কি তার দুরুদে বেলে হাজারি বেলে মাহি সিরকি বিদাতি যে ভরপুর ওই সমস্ত দুরুদ পড়ে আল্লাহ পক্ষ থেকে লাল নাজির হবে রহমত দূরের কথা টেনশন তো দূর হওয়ার কথা ওই টেনশনে আপনাকে গ্রাস করে দেওয়া বেশি বেশি করে জিকির করেন দোয়া পাঠ করেন টেনশন মুক্তির বিশেষ দোয়া যদি টেনশন আপনার জিন্দিগিতে আপনাকে না ধরে এই জন্য দোয়া করে আল্লাহ হামনি ওল হুজনি ওল আজলি ওল গাছলি ওল জুবনি ওল বুখলি ও গালগাতি দৈনি ও কাহারি রিজা এটা টেনশন না আসার জন্য আর যদি টেনশন এসে যায় যদি টেনশন আপনাকে গ্রাস করেই ফেলে আপনার জীবনে শুধু টেনশন দুশ্চিন্তা শরীর নিয়ে মন নিয়ে স্বামী নিয়ে বাচ্চা নিয়ে ব্যবসা নিয়ে যে কোনো কারণে তাহলে আমার আল্লাহ আব্দুক ইবনু আব্দিক ইবনু আমাতিক না সিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক عدل في قضاءك اللهم اني اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتاب او علمت احدا من خلقك او استعثرت به في علمك عندك في علمك الغير عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وذهاب همي وذهاب حزني وجلاء همي وجلاء حزني وذهاب همي এই দোয়াটা যদি পড়েন আল্লাহ নবী বলেন তাহলে তোমার সমস্ত টেনশনের জায়গায় আরো আনন্দ দিয়ে দেবেন যত বিপদের জায়গায় সুখ দিয়ে দেবেন আর তোমার কি করবে আল্লাহ রবুল আলমিন তোমার সমস্ত বিপদে কি করে দেবেন সব করে দেবেন এইভাবে বেশি বেশি করে কি করেন নামাজ পড়েন কারণ নামাজের মধ্যে কি হয় টেনশন দূর হয় এইভাবে বেশি বেশি করে কি করেন কোরআন করেন কোরআন উত্তম জিকির আফজল জিকির তেলাওয়াত কোরআন এইভাবে আপনি জিকির আজকাল বেশি বেশি পড়েন ইস্তেকবার বিশেষ পড়লে আপনার কি হয়ে টেনশন দূর হয়ে যাবে এইভাবে আরো টেনশনের দূর করার নিয়ম হলো সংক্ষেপে শোনেন সেটা হলো যখন আপনি একটা বিপদে পড়ছেন তখন চিন্তা করেন যদি হচ্ছে বড় বিপদ হতো মনে করেন অ্যাক্সিডেন্ট করে আপনার একটা বাচ্চা মারা গেছে চিন্তা করেন যদি সব ঘুরে ছেলে মেয়ে বউ সহ আপনি সহ তাহলে কি হতো আপনার লস হয়েছে পাঁচ হাজার রিয়াল যদি পাঁচ লাখ হতো একটা দোকান চলে গেছেন সবগুলোই জড়িত আপনি বিপদে আছেন মানে কি আপনার মনে করেন একটা অসুখ হয়ে গেছে মারাত্মক এই অসুখ না হয়ে যদি মনে করেন আপনার কি হয়েছে হার্ট ব্লাড প্রেশার যদি আপনার দুটো কিডনি ফেলে দিত অনেকের হচ্ছে না তা আপনি তাহলে যে অবস্থায় আছেন আপনি অসুন্দরী বউ পাইছেন দেখেন তো আরেকজন চেয়ে তো অসুন্দর আছে আপনি গরিব আপনার চেয়ে তো আরেকজন গরিব আছে তাহলে আপনি যে অবস্থায় আছেন যে বিপদে পড়ছেন আপনি এর এই যে বড় বিপদের কথা ভাবেন যে যদি আল্লাহ সেই যে বড় দিত তখন দেখবেন কি ওটা আপনার বিপদ হয়ে যাবে এই জন্য ডাক্তাররা যারা মানসিক রোগে মানসিক রোগী যারা এদের কি করে একসঙ্গে বসে যায় সবগুলি আপসে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে দেখে ওরে ও তো আমার চেয়ে তো মারাত্মক আলহামদুলিল্লাহ আপান তারা নিম্ন তারা তোমাকে যে বিপদ দেশ আলাদা মারা দেয় নাই আলহামদুলিল্লাহ এটা একটা চিকিৎসা অনেক সময় ডাক্তার করে কি একটা হয়তো ফিল্ম ছেড়ে দিল ঠিক আছে টেলিভিশন খুলে দিল এটাই দেখতেছে ওই বিপদের কথা ভুলে যাচ্ছে আর ফিল্ম মানে আবার ওই দেহায় না হয়তো একটা সামাজিক কিছু বা দেখার জন্য ওদের কি ভুলে যায় এটি চিকিৎসা এইভাবে আপনি অনেক সময় হয় মানুষ টেনশনে ফিল করে কি অবাস্তব চিন্তা ভাবনা করে বিয়েতে ওই ডাক্তার বলছিলাম বিয়ে করবে বইয়ের যে সমস্ত গুণাবলী লিখে লিস্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে জিন্দগিতে কোথাও পাওয়া যাবে অসম্ভবতা তুমি বাস্তব চিন্তা করো তুমি যে ধরনের ওই ধরনের চিন্তা করো অবাস্তব চিন্তা করলে কি হবে হবে না কাজে অনেকে টেনশন কি করে কি অবাস্তব চিন্তা ভাবনা করে এটা হতে হবে ওইটা হতে হবে এমন হতে হবে তেমন হতে হবে কিন্তু অবাস্তব এটা কারোর জিন্দিগিতে কোনোদিন হয় নাই যার ফলে অনেক একজন বিয়ে করবে না কে করে না আমার পছন্দ মতো কোন মেয়ে পেলাম না তো তুমি যদি কোন কোন মেয়ের তুমি কি পছন্দ একজন দেখা গেছে অনেক মেয়ের খোঁজ করে বেড়ায় পছন্দ হয় না তো এক মেয়ে সরাসরি বলছে হ্যাঁ তোমার পাওয়ার পছন্দ হয় না এরপরে কয়েছে আর বিয়েই করুন না দেখছেন অনেক সময় হয় কি মানুষ অবাস্তব চিন্তা ভাবনা করে যার ফলে কি টেনশন ফিল করে আপনি বাস্তব যেমন আপনি তেমন চিন্তা ভাবনা করেন আদার ব্যাপারে জাহাজের খবর একটা কথা বলে না এমন অনেকে টেনশন ফিল করে এই কারণে কাজে আপনি বাস্তব চিন্তা ভাবনা করেন আপনি যে অবস্থা সে অবস্থা চিন্তা ভাবনা করেন আমি যদি এখন এই দেশের বড় বড় ওই ধনী এলাকায় ঘুরে গাড়ি ঘর দেখি আর এরকম চিন্তা করি আমার বাইরে বাইরে বাড়ির বাইরে টাইস লাগাতে হবে হবে একশো বছর এই শরীরে থাকলে হবে তাহলে টেনশন করে লাভ আছে আমার কোনো মতো বাংলার মাটিতে কোন মতো থাকলে আর এসির দরকার নাই আল্লাহ এসি দিয়ে রাখছে আমাদের দেশে আলহামদুলিল্লাহ এইভাবে অনেক সময় টেনশন হয় মনে করে আপনার পাঁচ টাকা বন্ধু চলে গেল সালাম দিল না হ্যাঁ? আমার সালাম দিল না আরে উনি ভাবেন হয়তো দেখেন এই খেয়াল করেনি হয়তো বেচারা টেনশনে আছে খেয়ালই করেন আপনার কথা এমন হয় না অনেক সময় বাড়িতে ঢুকলেন ঢুকে কিনা আপনার বউ আপনার পায়ে মানে সালাম করল না এই জন্য আপনার রাগ উঠে গেল হতে পারে তো বেচারি বাচ্চা মেয়ে বিপদে আছে বা নিজে হয়তো অসুস্থ হয়ে গেছেন মধ্যে হতে পারে না এমন কথা হতে পারে না হতে পারে এই অনেক সময় কুধারণার জন্য মানুষ টেনশন ফিল করে হয়তো একজন একটা কথা বললো এই জানো তোমার অমুক বন্ধু এই কথা বলছে তোমার ব্যাপারে কেন আপনি কি বলতে পারতেন যে না সে আমার ব্যাপারে এমন বলতেই পারে না إياكم والكذب إياكم والظن فإن الظن أكذب الحديث يا أيها الذين آمنوا اتبعوا كثيرا من الظن إن بعد الظن إثم অনেক সময় কোন ধারণা থেকে হয়ে যায় টেনশন একজন বাঙালির কথা আমি জানি এখানে ফ্যামিলি নিয়ে থাকতেন তো মাঝে মাঝে দেখে তার বাড়ির সামনে একটা সুন্দর গাড়ি একটা সুন্দর যুবক দাঁড়িয়ে থাকে একদিন দুই দিন তিন দিন চিন্তা করে কিনে এই ছেলেটা এখানে সে বার ঘুরঘুর করে এখানে ব্যাপারটা কি বউকে জিজ্ঞেস করে নিকুটি বউ কিছু জানে না এটাই প্রমাণ করে ব্যাপারটা কিছু না আর একদিন দেখে ওর বউ বাচ্চা মানে প্রাইভেটে দশজনে যাচ্ছে আর ওই গাড়িটা ওখানে যখন আসে দাঁড়িয়ে দেখি ওই গাড়িটা পিছিয়ে পিছিয়ে ওই দিকে চলে গেছে খালাস ওইদিকে যাওয়ার কথা নির্ভর তার মাথার মধ্যে ঢুকছে বুঝি কোনো জ্ঞানজান হয়েছে বইয়ের উপরে বিরাট ধরে না বউ কিছু জানেই না বেচারি হ্যাঁ ঠিক আছে এরপরে যখন জানা জানি বলো বেচারি কিছুই যায় না এক সপ্তাহের কথাই বলে না টেনশন কত কিছু কি করা যায় ওই বেটাকে কোথায় পাওয়া যায় এটা ওটা হয় না এমন ধরনের অনেক সময় খাওয়া একটা ধারণা করে মানুষ টেনশন ফিল করে বাড়িতে ঢুকতে দেখি কি টেলিফোনের রিসিভার রেখে দিল কথা শেষ তার সঙ্গে কথা বলতেছিল আমি ঢুকা মাত্র টেলিফোন রিসিভার রেখে দিল কেন হয়তো কেউ ভুলে টেলিফোন করে অমুকে আসে আরে বাইরে মানুষের টেলিফোন কেমনে আসে তাহলে কাউকে টেলিফোন নাম্বার দিয়েছে অনেক ধরনের যার ফলে টেনশন বেড়ে যায় এগুলি দূর করতে হবে যাই হোক সময় শেষ সর্বশেষ বলব যে আপনার মনে সবসময় আশা থাকতে হবে আশা থাকতে হবে যে মান শ্রী ইসরা কঠিন বলে কি আপনার জীবন সুখী হবে কঠিন বলে আল্লাহ বিপদের পরে কি শান্তি দিবেন সুখ দিবেন কঠিনের পরে কি সহজ করে দিবেন এই ইমানটুকু রাখতে হবে আপনাকে যাই হোক সংক্ষিপে বলবো আপনি যদি সুখী হতে চান সুখে থাকলে আল্লাহ সুক্রিয়া করেন আল্লাহ দিবেন আর যদি বিপদে থাকেন তাহলে পুজো ধারণ করেন আল্লাহ আপনার বিপদ দূর করে দিয়ে আপনার সাহায্য দিবেন আর যদি পাপ করেন তাহলে সমাজে তোবা করে ভালো করে শোনেন আমি শান্তি পেতে চান সুখী মানুষ হতে চান আপনি সুখী হতে চান আপনারা কে কে হতে চান না হাতে গান দেখি সবাই হতে চান আপনারা তাহলে সুখী যদি হতে চান সর্বশেষ তিনটা কথা মনে রাখেন সুখে থাকলে সুখে যদি থাকেন অনুভব করেন যে আপনি সুখী তাহলে আল্লাহ সুখী করবেন অর্থাৎ অন্যায় পথে পা বাড়াবেন না হারানো যাবে না যদি দুঃখে থাকেন যে কোনো বিষয় নিয়ে ভুল ধরন করে যিনি দুঃখে দেওয়ার মালিক তাকেই বলেন তিনি আপনার সঙ্গে হলেন দূর হয়ে যাবে আর যদি পাপ করেন তাহলে তোবা করে ক্ষমা চান আপনি সুখী মানুষ হবেন এই তিনটা আপনার জীবনের অবস্থা হবে চার নম্বর হলে আপনার জীবন শান্তি হবে না বাকি আখেরাতের টেনশন মুক্তির জন্য আপনি হাদিস কোরআন মানেন তকোয়া পরিষ্কারী অর্জন করেন ঠিক আছে আল্লাহ ইন্না আল্লাহ ইমান এবং তাকুয়া নিজের মধ্যে নিয়ে আসেন লাহমুল গুসরাতুল হায়াতুল দুনিয়া ফিল আখিরা দুনিয়া এবং জান্নাত দুনিয়া ও আখিরাত আপনার জন্য কি সুসংবাদ টেনশন থাকবে টেনশন থাকবে না তাহলে আপনি ঈমান এবং তাকওয়া আপনি আল্লাহর হেদায়েত মানেন ফমান ফমান তাবিয়া ফালা ওয়া তার নাই ডর নাই ভয় নাই কিছু নেই ফমান আসলামা ওয়াজহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুন ওয়া লা ওয়া যারা আল্লাহর সুযোগ করবে আল্লাহর জন্য তাদের খুশি করার জন্য তরিকায় তাদের কোনো টেনশন নাই তাদের কোনো ভয়ভীতি কিছুই নেই তাহলে আপনি যদি আল্লাহকে স্মরণ করেন তাহলে আপনার টেনশন দূর হয়ে যাবে আপনি যদি আল্লাহ রাখতে থাকেন আপনার দুনিয়াটাতে সমস্ত টেনশন দূর হবে শান্তি আপনার অশান্তি দূর হবে আপনার কি হবে শান্তি আপনার জীবনে আসবে আল্লাহ আমাদের সবাইকে সুখী জীবন গড়া প্রতিদান করেন আমাদের যাদের টেনশন রয়েছে যাদের দুশ্চিন্তা রয়েছে যাদের অশান্তি রয়েছে যাদের কি অস্থিরতা রয়েছে এদের অস্থিরতাকে আল্লাহ রবাহ আলমিন দূর করে দেন আল্লাহ রবাহ প্রত্যেকের জীবন প্রত্যেক প্রত্যেকের পরিবারের প্রত্যেকের সমাজের আমাদের রাষ্ট্রের সবকিছুর মধ্যে আল্লাহ আনেন শান্তি দান করেন আসলে প্রকৃত শান্তি কোথায় সেটা তালাশ করার পাওয়ার খোঁজার আমাদেরকে প্রফিক দান করেন এখানে আর একটা কথা ইসলামী সেটা হল যাদের টেনশন আছে সকাল সন্ধ্যা দোয়া করবেন ঠিক আছে আপনি ডাক্তারের চিকিৎসা করবেন আপনি আল্লাহ দেওয়ার চিকিৎসা ঝাড়ফুঁক নিজে করবেন বা অন্য দ্বারা করে নিতে পারবেন এগুলো অত্যন্ত উপকারী কোন ছেলে অস্থির কাঁদতেছে বা বউ বা বাচ্চাকে তাহলে আপনি নিজে যে ফুকেন তাকে নিজে ফুকতে বলেন এই দেখা যাবে যে রুকিয়া শরীরা যেটা ঝাড়ফুঁক কোরআন হাদিস দিয়ে এতে অনেক যে কোনো টেনশন দূর হবে ইনশাআল্লাহ আমাদের সাথে আল্লাহ করতে হবে তারা মূল্য পরামর্শের জন্য এবার একটি প্রশ্ন আছে টেনশন দূর করার টেনশন দূর করার জন্য সমস্ত দরস্যের কাছে দরস্যের কোনো বৈবস্তর আছে কিনা জানতে চাইছেন আপনি যদি ইব্রাহিম যাবেন না যাবেন না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 যাবে না গালিগুলাজ করা যাবে না বরং তাদেরকে আমাদের আদর্শের মাধ্যমে আমাদের দিনের দাওয়া দাওয়াত তাকে মুসলমান বানাতে হবে এটাই হলো আমাদের করণীয় বাকি তার সঙ্গে দিনই কোনো মহাভারত রাখা যাবে না তার সঙ্গে কোনো দিনই মহাভারত সে আপনার বন্ধু তাকে তার সঙ্গে উঠা বসা চলাফেরা এটা করা যাবে না শুধু দুনিয়ার যে সমস্ত কাজ প্রয়োজনীয় ব্যবসা বাণিজ্য এগুলি করা যেতে পারে তাদের কোনো অসুবিধা নেই আর জিজ্ঞেস করছেন যে তিন রাখার পরে বৈঠক করে এখন মনে হয়েছে হঠাৎ করে কি করবো উনি উঠে আর একটা কার আন্দোলন করে পরে আবার সহজ করে সালাম ফেরানোর আগে দুইটা সহসা দেবেন আমার আপনি প্রশ্ন করছেন যে রাসুল সাল্লামের পেশাব পায়খানা খাওয়া যাবে কিনা নামজুল্লাহ রাসুল সাল্লাম পেশাব পায়খানা করার পরে তিনি কি চিন্তা করতেন না করতেন না কি জন্য করতেন না পাক বলে হ্যাঁ বাকি থাকলে রাসুল সাল্লামের রক্ত একজন সাহাবি রসুল সাল্লামের রক্ত পান করেছিলেন সেটা রসুলের জন্য খাস অন্য কারো রক্ত খাওয়া যাবে না এই জন্য সাহেবের রক্ত খাওয়া শুরু করবেন সমস্যা হবে কেউ যদি স্বপ্নদূর ছাড়া অথবা স্বামী স্ত্রী মিলন ছাড়া সাই হস্তমাথন করে বা যে কোনো ভাবে নিজস্ব তাহলে এটা এটা বিরাট অন্যায় এবং এরা আল্লাহর পক্ষ থেকে এদেরকে মালামত করা হয়েছে এদেরকে খারাপ বলা হয়েছে জায়জ নেই হারাম প্রয়োজনে স্ত্রীর সঙ্গে সহবাস না করে স্ত্রীর সঙ্গে বা কোন কোনো জায়গাতে বীর্যপাত ধরানো যায় গেছে মাদ্রা থেকে কোনো বাঙালি ভাই কোনো কিছু বিক্রয় করলে একজন প্রশ্ন করেছেন যে প্রয়োজনে স্ত্রীর সঙ্গে সহপাশা ছাড়াও অন্য কোনো ভাবে বীর্যপাত ঘটানো যায় আছে কিনা যায় আছে কোনো সমস্যা নেই প্রয়োজন কোনোভাবে যদি প্রয়োজন হয় প্রয়োজন পূরণ করে যায় আছে মাজরা থেকে কোনো বাঙালি ভাই কোনো কিছু বিক্রয় করলে তা কিনে যা খাওয়া যায় আছে কিনা যদি তার কপিলের অনুমতি থাকে যে তুমি আবার করো খাওয়া বিক্রি করো কোনো ধর্মকে দাও তবে যায় মালিকের অনুমতি ছাড়া নিজেও যেরকম খাওয়া যায় নেই অন্যকে দেওয়া যায় নেই ছানার পূর্বে অথবা কষাগুদের পূর্বে বিসমুল্লাহ বলা যাবে কিনা না রাসুসাল্লাম বলেন নাই বলা বিবাদ হবে মা বাবা বা অস্তাদের পায়ে কখন বেশি করা সালাম করা যাবে কিনা এটা হিন্দু কালচার করা যাবে না রাসুসাল্লামের রাসুসাল্লামের চাইতে এই পৃথিবীতে সম্মানী ব্যক্তি কেউ ছিলেন তাকে যেভাবে সাহাবাই কালাম সালাম দিয়েছেন সম্মান করেছেন সেটা আমাদের জন্য যথেষ্ট না যথেষ্ট কাজে এটা হিন্দুয়ানা কালচার এটা ঠাকুরদেরকে ওদের ওই বৈরাগীদেরকে কি করতো ঠাকুরদেরকে ওদের ওই নিম্নমানের লোকরা করত এটা নিঃসন্দেহে এটা যায় না এবার আমাদের প্রশ্ন কয়েকটি প্রশ্ন টেনশনের টেনশনের কারণসমূহ কি কি আপনার কয়েকটা কারণ করবেন তিনটে কারণ করবেন টেনশনের কারণ সমূহ কি তিনটে কারণ দুনিয়াকে আখেরাতের উপরে অগ্রাধিকার দেওয়া খায় শেখ আল্লাহ আখলাম জমি অনেক ভাই প্রশ্ন করছেন বা বাবার কবরের পাশে কোরআন পাওয়া যাবে কিনা না বিদা কোরআন পাওয়া যাবে না হ্যাঁ। না টেনশনের কারণ কি কি বলা যায় আচ্ছা টেনশন দূর করার দুটি কারণ উপকরণ বলুন মাধ্যম টেনশন দূর করার দুটি উপকরণ মাধ্যমে হ্যাঁ ভুলে গেলেন নাকি এখনই না জিগির আজকার একটা হলো আর কি অন্য বলেন এতগুলি বললাম একটাই মনে আছে খালি লাস্টেরটা আর কি বলেন